পরিশিষ্ট তৃতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র ও সর্বধর্ম সমন্বয় নরেন্দ্র ও অন্যান্য কৃতবিদ্য যুবকগণ ঠাকুর শ্রীরামকৃষ্ণের সকল ধর্মের উপর শ্রদ্ধা ও ভালোবাসা দেখিয়া বিস্ময়াপন্ন হইয়াছিলেন সকল ধর্মে সত্য আছে একথা পরমহংসদেব মুক্তকণ্ঠে বলিতেন কিন্তু তিনি আরও বলিতেন সকল ধর্মই সত্য অর্থাৎ প্রত্যেক ধর্ম দিয়া ঈশ্বরের কাছে পৌঁছানো যাইতে পারে একদিন সাতাশে অক্টোবর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন কোজাগর লক্ষ্মী পূজার দিন দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে স্টিমারে করিয়া দেখিতে গিয়াছিলেন ও তাহাকে তুলিয়া লইয়া কলিকাতায় ফিরিয়া আসিয়াছিলেন পথে জাহাজের উপর অনেক বিষয়ে কথা হয় ঠিক এই সকল কথা তেরোই আগস্ট অর্থাৎ কয়েক মাস পূর্বে হইয়াছিল এই সর্বধর্ম সমন্বয় কথা আমাদের ডায়েরি হইতে উদ্ধৃত করিলাম কেদারনাথ চাটুর্যে দক্ষিণেশ্বর কালীবাড়িতে মহোৎসব করিয়াছিলেন উৎসবান্তে দক্ষিণের বারান্দায় বসিয়া বেলা তিনটা চারটার সময় কথাবার্তা হইতেছে শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন মথ পথ সকল ধর্মই সত্য যেমন কালীঘাটে নানা পথ দিয়া যাওয়া যায় ধর্মই কিছু ঈশ্বর নয় ভিন্ন ভিন্ন ধর্ম আশ্রয় করে ঈশ্বরের কাছে যাওয়া যায় নদী সব নানা দিক দিয়ে আসে কিন্তু সব নদী সমুদ্রে গিয়ে পড়ে সেখানে সব এক ছাদে নানা উপায়ে উঠা যায় পাকা সিঁড়ি কাঠের সিঁড়ি বাঁকা সিঁড়ি আর শুধু একটা দড়ি দিয়াও উঠা যায় তবে উঠবার সময় একটা ধরে উঠতে হয় দু তিন রকম সিঁড়িতে পা দিলে উঠা যায় না তবে ছাদে উঠবার পর সব রকম সিঁড়ি দিয়ে নামা যায় উঠা যায় তাই প্রথমে একটা ধর্ম আশ্রয় করতে হয় ঈশ্বর লাভ হলে সেই ব্যক্তি সব ধর্মপথ দিয়ে আনাগোনা করতে পারে যখন হিন্দুদের ভিতর থাকে তখন সকলে মনে করে হিন্দু যখন মুসলমানদের সঙ্গে মেশে তখন সকলে মনে করে মুসলমান আবার যখন খ্রিস্টানদের সঙ্গে মেশে তখন সকলে ভাবে ইনি বুঝি খ্রিস্টান সব ধর্মের লোকেরা একজনকেই ডাকছে কেউ বলছে ঈশ্বর কেউ রাম কেউ হরি কেউ আল্লাহ কেউ ব্রহ্ম নাম আলাদা কিন্তু একই বস্তু একটা পুকুরে চার ঘাট আছে এক ঘাটে হিন্দুরা জল খাচ্ছে তারা বলছে জল আরেক ঘাটে মুসলমান তারা বলছে পানি আরেক ঘাটে খ্রিস্টান তারা বলছে ওয়াটার আবার এক ঘাটে কতকগুলি লোক বলছে অ্যাকোয়া সকলের হাস্য বস্তু এক জল নাম আলাদা তবে ঝগড়া করবার কি দরকার সকলেই এক ঈশ্বরকে ডাকছে ও সকলেই তার কাছে যাবে একজন ভক্ত শ্রীরামকৃষ্ণের প্রতি বলিলেন যদি অন্য ধর্মে ভ্রম থাকে শ্রীরামকৃষ্ণ তা ভ্রম কোন ধর্মেই নাই সকলেই বলে আমার ঘড়ি ঠিক যাচ্ছে কিন্তু কোনো ঘড়ি একেবারে ঠিক যায় না সব ঘড়িকেই মাঝে মাঝে সূর্যের সঙ্গে মিলাতে হয় ভুল কোন ধর্মেই নাই আর যদি ভুল থাকে যদি আন্তরিক হয় যদি ব্যাকুল হয়ে তাকে ডাকে তাহলে তিনি শুনবেনই শুনবেন মনে করো এক বাপের অনেকগুলি ছেলে ছোট বড় সকলেই বাবা বলতে পারে না কেউ বলে বাবা কেউ বলে বা কেউ বা কেবল পা যারা বাবা বলতে পারলে না তাদের উপর বাপ রাগ করবে নাকি সকলের হাস্য না বাপ সকলকেই সমান ভালোবাসবে লোক মনে করে আমার ধর্ম ঠিক আমি ঈশ্বর কি বস্তু বুঝেছি ওরা ঠিক বুঝতে পারে নাই আমি ঠিক তাকে ডাকছি ওরা ঠিক ডাকতে পারে না অতএব ঈশ্বর আমাকেই কৃপা করেন ওদের করেন না এসব লোক জানে না যে ঈশ্বর সকলের বাপ মা আন্তরিক হলে তিনি সকলকেই দয়া করেন কি প্রেমের ধর্ম একথা তিনি তো বারবার বলিলেন কিন্তু কয়জন ধারণা করিতে পারিল শ্রীযুক্ত কেশব সেন কতকটা পারিয়াছিলেন আর স্বামী বিবেকানন্দ জগতের সম্মুখে এই প্রেমের ধর্ম অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া প্রচার করিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মতুয়ার বুদ্ধি অর্থাৎ ডগম্যাটিজম করিতে বারবার নিষেধ করিয়াছিলেন আমার ধর্ম সত্য ও তোমার মিথ্যা এটির নাম মতুয়ার বুদ্ধি এইটি যত অনর্থের মূল স্বামী এই অনর্থের কথা চিকাগো ধর্ম সমিতি সমক্ষে বলিলেন বলিলেন খ্রিস্টান মুসলমান ইত্যাদি অনেকেই ধর্মের নামে কত রক্তারক্তি কাটাকাটি মারামারি করিয়াছেন সেক্টরিয়ানিজম বাইকট্রি and its horrible descendant fanatism have long possessed this beautiful earth. They have filled the earth with violence, drenched it often and often with human blood, destroyed civilization, and sent whole nations to despair. From Lecture on Hinduism, Chicago Parliament of Religions. স্বামী অপর এক বক্তৃতায় সকল ধর্ম সত্য একথা বিজ্ঞানশাস্ত্রের প্রমাণ দিয়া বুঝাইতে চেষ্টা করিলেন if anyone here hopes that this unity will come by the triumph of any one of these religions and the destruction of the others to him I say brother yours is an impossible hope. Do I wish that the Christian would become Hindu? God forbid. Do I wish that the Hindu or Buddhist would become Christian? God forbid. The seed is put in the ground, and earth and air and water are placed around it. Does the seed become the earth or the air or the water? No. It becomes a plant. It assimilates the air, the earth, and the water, converts them into plant substance, and grows a plant. Similar is the case with religion. that Christian is not to become a Hindu or a Buddhist, nor a Hindu or a Buddhist to become a Christian, but each must assimilate the spirit of the others and yet preserve its own individuality and grow according to its own law of growth. আমেরিকায় স্বামী ব্রুকলিন এথিক্যাল সোসাইটি নামক সভায় হিন্দু ধর্ম সম্বন্ধে একটি বক্তৃতা দিয়াছিলেন অধ্যাপক ড লুই জেনেস সভাপতির আসন গ্রহণ করিয়াছিলেন সেখানেও প্রথম কথা সর্বধর্ম সমন্বয় স্বামী বলিলেন একজনের ধর্ম সত্য আর সকলের ধর্ম মিথ্যা এরূপ হইতে পারে না কেবল আমার ধর্ম সত্য বলা একটি ব্যাধি বিশেষ বলিতে হইবে সকলের পাঁচটি আঙ্গুল আর একজনের যদি ছয়টি হয় বলিতে হইবে যে ইহা তাহার একটি রোগ বিশেষ Truth has always been universal. If I alone were to have six fingers on my hand, while all of you have only five, you would not think that my hand was the true intent of nature, but rather that it was abnormal and diseased. Just so with religion. If one creed alone were to be true and all the others untrue, you would have again to say that that religion is diseased. If one religion is true, all the others must be true. Thus, the Hindu religion is your property as well as mine. From Lecture at Brooklyn স্বামী চিকাগো ধর্ম মহাসভা সম্মুখে যেদিন প্রথম বক্তৃতা করিতে দণ্ডায়মান হয়েন যে বক্তৃতা শুনিয়া প্রায় ছয় সহস্র লোক মুগ্ধ হইয়া তাহাকে মুক্তকণ্ঠে আসন ত্যাগ করিয়া অভ্যর্থনা করিয়াছিলেন সেই বক্তৃতা মধ্যে এই সমন্বয় বার্তা ছিল স্বামী বলিয়াছিলেন I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance we believe not only in universal toleration but we accept all religions as true I am proud to tell you that I belong to a religion into whose sacred language, the Sanskrit, the word exclusion is untranslatable.